প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক যে সমস্ত মাতা পিতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদের কোল ভরে দিক অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন উচ্চশিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ও নিজের পরিবারের ও নিজের বংশের নামকে উজ্জ্বল করতে পারে আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত উমরাই যাওয়ার ইচ্ছুক আল্লাহ রবুল্লা আলমিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎপথে চলার অসৎপথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুক আমিন ইয়ারব্বাল আলামিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি এ সপ্তাহে আপনাদের লিখিত প্রশ্ন অনেক বেশি এসেছে বলে আমি বিনা কোনো ভূমিকায় আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই কেননা আমি জানি আপনারা প্রশ্ন পাঠানোর পরে নিজের প্রশ্নের উত্তর শোনার অপেক্ষায় থাকেন তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বিসমুল্লাহ রহমান রাহিম উত্তর চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল থেকে কাজী আবদুল্লাহ সাহেব লিখছেন আসসালামু আলাইকুম হুজুর আমি আপনার অনুষ্ঠান ইসলাম ইন বাংলার নিয়মিত দর্শক আপনি শাবান মাসের প্রথম এপিসোডে বলেছিলেন যে সলোয়াতে শাবানিয়া ব্যাখ্যাসহ বলবেন তাই ওটা শোনার অপেক্ষায় আছি আশা রাখি খুব শীঘ্র ওই দুয়া বা দরুদটির বিষয়ে বিস্তারিতভাবে বলবেন অনেক অনেক ধন্যবাদ রইল খোদা হাফিজ সালাম নিবেন গাজী আবদুল্লার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আমার প্রিয় ভাই কাজী আবদুল্লাহ সাহেব আপনার প্রশ্নের জন্যে বা স্মরণে করে দেওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভাই আবদুল্লাহ সাহেব জানতে চেয়েছেন যে সলোয়াতে সাবানিয়া বা সাবান মাসের বিশেষ একটি দোয়া যে দোয়াটি প্রতিদিন সওয়ালের সময় মানে দুপুরের সময় শহরের নামাজের সময় পড়তে বলা হয়েছে এই দোয়াটা বড় বা বরকত দোয়া বড় বা আজমাত দোয়া এই দোয়াটি যে সাবান মাসের প্রতি দুপুরে পড়বে নবী ও নবীর আহলে ব্যয় তার সেফা সেফাত করবেন তার সেফারিশ করবেন এবং নবী ও নবীর আহলে বায়াতের শেফাত বা সেফারিশ যদি সে পায় তো সে পুলিশ রাত এমনভাবে পার করবে যেমন তারের মধ্যে বিদ্যুৎ দৌড়ায় মানে চোখের পলকের মধ্যে সে পুলিশ রাত পার করবে যে পুলিশ রাত পার করতে কত হাজার হাজার বছর প্রশ্নের উত্তরে মানুষকে হয়তো থাকতে হবে কেননা পুলিশ রাতের উপরে আশিটি ঘাঁটি তৈরি করা হয়েছে মানে ইনকোয়ারি অফিস বা তদন্ত অফিস বা প্রশ্ন উত্তরের জন্যে সেখানে দাঁড় করা হবে এবারে ভাবুন যদি এই দুয়া আপনার কবুল হয়ে যায় বা এই সলোয়াদ যেটা আমি পড়তে বলছি যদি কেউ পড়ে আর নবী ও নবীর আহলে বায়ত আহলে বায়ত আলহমুসাল্লামের শেফাত যদি তার নসিব হয় তো সে ওই মঞ্জিল চোখের পলকের মধ্যে পার করবে আরামে রাত পার করবে যে রাতের সম্পর্কে বলা হয়েছে চুলের চেয়ে তো সরু হবে তলোয়ারের চেয়ে তো ধারী হবে আর আগুনের চেয়ে তো গরম হবে কি করে পার করবে মানুষ এটা একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে আর ওই পুলিশের রাতের নিচে হবে নরক যাহার নাম যে ওই পুলিশের রাত পার না করতে পারবে সে নিচেই নরকে চলে যাবে জাহান নামে চলে যাবে আর আমরা সবাই চাই আল্লাহ যেন এই দুনিয়ায় সেরাতুল মুস্তাকিমের ওপরে বাকি রেখে বা চালিয়ে ওই পুলিশ রাত যেন আমাদেরকে পার করার তৌফিক দান করে আমরা যেন শান্তিপূর্ণভাবে পুলে সেরাত পার করতে পারি কেননা পুলে সেরাত যদি না পার করতে পারি তো জান্নাতে পৌঁছাতে পারবো না আর পুলে সেরাতের পরেই হচ্ছে জান্নাত মানে পুল সেরাত পার করলেই আমরা জান্নাতে পৌঁছে যেতে পারবো তো সেই সময় শেফাতের বড় প্রয়োজন হবে সেই সময় ভরসার বড় প্রয়োজন হবে সেই সময় সাপোর্টের প্রয়োজন হবে তাই নবী বা গণেরা বলেছেন নিজের সঙ্গে দুটি জিনিস চিরস্থায়ী করো এক কোরআন আর দ্বিতীয় আহলে বায়ত কোরআন আর আহলে বায়ত যদি তোমাদের দুই হাতে দুটি জিনিস থাকে এক হাতে কোরআন আর আহলে বায়তের দামান দ্বিতীয় হাতে যদি থাকে তো তোমাদের ব্যালেন্স বরাবর থাকবে সমান থাকবে সমতল থাকবে আর তোমরা পুলিশ রাত এত সুন্দরভাবে পার করে যাবা যা কেউ ধারণা করতে পারে না আর বিশেষ করে এই সমস্ত দুয়া যে আহলেবায়ত আমাদেরকে তালিম দিয়েছেন সত্যি যদি কেউ এই দুয়া পড়ে আর এর ওপরে আমাল করে কারণ আমি এটা ব্যাখ্যা করে তর্জমা করে আপনাদেরকে শোনাতে চাচ্ছি মন দিয়ে ভালো করে মন দিয়ে শুনুন একবার যদি কেউ এই দুয়াটা মন দিয়ে পড়ে আর এর ওপরে আমাল করে তো আহলে বায়তের শেফাত নবী ও নবীর আল আলে নবীর শেফাত তার জন্যে অনিবার্য আর ওনাদের শেফাত যদি একবার কেউ পায় তো সে চোখ বন্ধ করে পলকের মধ্যে পুলিশ রাত পার করবে যেটা আমরা সবাই চাই তাই আসুন আমি সলোয়াতে সাবানিয়া বা দরুদে সাবানিয়া বা দোয়ায় সাবান পড়ে আপনাদেরকে ব্যাখ্যা করে বলতে চাই বিসমুল্লাহ রহমান রাহিম এই সলোয়াতটা প্রতিদিন সাবান মাসে জহর নামাজের পরে পড়তে বলা হয়েছে কি জওয়ালের সময় পড়লেও হবে যদি কেউ নামাজের আগে অজু করে নামাজের পার্টিতে বসে পড়তে চায় পড়তে পারে তবে আমরা বেশিরভাগ দুপুর জোহরের নামাজের পরে এটা পড়ি সলওয়াতে সাবানিয়া ইমাম জাইনুল আবদিন আলাহ ইসলামের থেকে বর্ণিত আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আল মোহাম্মদ شجرة النبوة وموضع الرسالة ومختلف الملائكة ومعدن العلم وأهل بيت الوحي اللهم صل على محمد وآل محمد আল্লাহ তুমি তোমার রহমত দরুদ ও সালাম ও রহম করমের বর্ষণ করো মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে কোন মোহাম্মদ ও আলে মোহাম্মদ সজরত নবুয়া জানারা নবুয়াতের গাছ tree of messengers messenger of আল্লাহ আল্লাহর তরফ থেকে যারা আমাদের হেদায়তের জন্য এসেছিলেন সজরত নবুয়া নবুয়াতের গাছ বলা হয়েছে ওয়ামাউজের রেসালাহ আর রেসালাতের স্থান বলা হয়েছে যে নবী নবীর আলকে ও মুখতালেফুল মালায়েকা জানাদের দরজায় বা জানাদের কাছে আল্লাহর ফেরিস্তারা যাতাস করেন আসতে বা যেতে থাকেন ওয়ামা আদনুল এলমে এনারাই এলেমের মা জ্ঞানের খনিং আল্লাহ এনাদেরকে সমস্ত জ্ঞান দিয়েছেন এই পুরো দুয়াটা কিন্তু নবীয় আহলে নবীর উপরে নবীয় নবীর আহলে বায়তের উপরে কোরআন হাদিস যা যে নবী ও নবীর আহলে বায়দকে আমাদেরকে ফলো করতে বলা হয়েছে মাদুনিল এলমে মানে জ্ঞানের খনি ইলমের খনি ও আহলে বায়তুল ওয়াহিয়ে আহলে বায়ত ওয়াহি জানাদের উপরে আল্লাহর ওহিন নাজল হতো যে ঘরে বা যে দরজায় আল্লাহ মসল্লা আলা মোহাম্মদ ও আলে মোহাম্মদ আল্লাহ তুমি তোমার দরুদ ও সালাম ও রহমতর বর্ষণ করো মোহাম্মদ ও আলে মোহাম্মদের ওপরে আলফুলকিল জারিয়া ফিল্লুজাজিল গামেরাহ এই আহলে বায়ত সেই তরি যে ভুমরে মানুষ কিনে জাত দেয় মানে আপনারা জানেন সমুদ্রে বা নদী নালায় কোথাও যদি ভ্রমরে আসে আর কেউ যদি একবার ভ্রমরে পড়ে যায় তো সে ডুবে যায় তার বাঁচার কোনো পথ থাকে না তাই আহলে ব্যয়েতের ওই তরিকে নেজাতের তরি বলা হয়েছে ইয়া মনোমান রাকে বাহাওয়া ইয়াগরকমান ইয়াগরকমান তারা কাহা যে এই আহলে ব্যয়েতের তরিতে সওয়ার হবে সেই নেজাত পাবে ইয়া মনো আমান বা শান্তি বা নেজাত পাবে মান রাখে বাহা যে এই তরিতে সওয়ার হবে ওয়াক রকম মান তারা কাহা আর যে এই আহলে বায়তের তরিকে ছেড়ে দেবে সে টুবে যাবে আলমত আলমতকদ্দম আলহম মা আরিকুন আলমত আখর আনহম জাহিক যে এই তরির আগে চলে যাবে মানে আহলে বায়তের আগে চলার চেষ্টা করবে সে দিন থেকে বাইরে চলে যাবে দিন থেকে খারিজ হয়ে যাবে মানে দিনের বাইরে চলে যাবে ওয়াল মোতাখর আনহম বল মোতাহের আনহুম জাহেকুন আর যারা পিছনে রয়ে যাবে মানে আহলেবাতের সাথে থাকবে না যারা আগে চলে যাবে তারা দিনের বাইরে চলে যাবে আর যারা পিছনে রয়ে যাবে তারা নিঃস্ব বা ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে তো আহলেবাতের আগে গেলেও হবে না বা পিছনে পিছনে পালালেও হবে না পিছনে গেলেও হবে না সঙ্গে থাকতে হবে তাই দোয়া বলছে বা দরুদে বলা হচ্ছে সালবাত বলা হচ্ছে দিমুল আহমলা আর যারা আহলেবায়তের সঙ্গে জড়িত থাকবে এরাই নেজাত পাবে এরাই সৎপথ বা হক পথ পাবে আর এরাই সাথে থেকে মানে ওই ভ্রমর থেকে রক্ষা পাবে মানে জাত পাবে মানে মূর্খতার ভ্রমর বলুন আর মানে এই বিশ্বে অশিক্ষিতদের অন্ধকার থেকে যদি কেউ বাঁচতে চায় তো সেই আহলে শিক্ষিত ব্যক্তিদের নিকটে আসতে হবে বা ওনারদের থেকে জড়িত হতে হবে আল্লাহ মসল্লা আলম মোহাম্মদ ও আলী মোহাম্মদ আল্লাহ তুমি তোমার রহমত করমের বর্ষণ করো মোহাম্মদ ও আলে মোহাম্মদ আলী হুসালামের ওপরে কারা তারা আল কাহফুল হাসিন যারা সুন্দর আস্তানা কাহেব বলে পাহাড়ের ওই গুফাকে যে গুফায় মানুষ বিপদের সময় আশ্রয় নিত তাই আহলে বায়তকে বিপদের সময়ের সুন্দর আস্তানা বা আশ্রয়ের স্থান বলা হয়েছে চিন্তা করুন আলকাহফিল হাসিন ওয়া গিয়াস মুস্তর মুস্তাকিন আর এনারাই তারা যারা অসহায় ব্যক্তিদের ফরিয়াদকে শুনে তানাদেরকে সাহারা দেন সাহায্য করেন সেই আহলে বায়তের সঙ্গে জড়িত থাকতে বলা হয়েছে ওমাল জাল হারবিন যখন মানুষ দুনিয়ার দুঃখ কষ্ট থেকে পালাতে চায় পালা মুসিবত থেকে পালাতে চায় তো একটা আশ্রায় চায় সেই আশ্রায় হচ্ছেন আহলে বায়তের দরজা আহলে বায়ত ওমাল জাল হারেবিন ওয়া ইসমাতুল মতাসমিন যারা সুরক্ষা চায় শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে চায় তাদের আশ্রয় হচ্ছেন এই আহলে বায়তের দরওয়াজা যারা গুনাহ বা পাপ থেকে বাঁচতে চায় তারা এই আহলে বায়তের দরওয়াজায় আসুক আহলে বায়তের দরওয়াজা তাদের জন্যে আশ্রয় কেননা আহলে বায়তের সঙ্গে যদি কেউ একবার সত্য অন্তরের সঙ্গে জড়িত হয়ে যায় তখন আহলে বায়ত নিজের আশ্রয় নিয়ে তখন শয়তান বা তার জাল থেকে তার আক্রমণ থেকে তাকে রক্ষা করেন আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ও আলে মোহাম্মদ আল্লাহ তুমি তোমার দরুদ সালাম ও রহমদ ও করামতর বর্ষণ করো মোহাম্মদ ও আলে মোহাম্মদের ওপরে সালাতন কসিরাতন তকুন আলহম রেদা আলহ হক মোহাম্মদ ও আলে মোহাম্মদ আদান ও কাদান এমন দরুদ সালাম বেশি থেকে বেশি দরুদ সালাম আমার তরফ থেকে মানে ওপর স্বরূপ মোহাম্মদ আলী মোহাম্মদকে দান করো যেটা শুনলে বা পেলে ওনারা রাজি হবেন বা খুশি হবেন আর ওনাদের যে হক বা অধিকার আমি যেন সেটা আদায় করতে পারি কাদান বেহল এক মিনকা এটা আল্লাহ তুমি যদি শক্তি দান করো তাহলে আমার জন্য সম্ভব হবে ওয়াকুয়াতিন ইয়ারব্বাল আলমিন তোমার দান করা শক্তি বা কুয়াতের মাধ্যমেই আমি এটা করতে পারবো অর্থাৎ নবী ও নবীর আহলে ব্যতের হক বা ওনাদের যে অধিকার যেটা আদায় আদায় করা আমাদের উপরে ফরজ করা হয়েছে আগে দোয়ায় আসছে আল্লাহ তুমি যদি তৌফিক দান করো তাহলেই আমি আহলে ব্যতের হক বা অধিকারকে পুরো করতে পারবো বা ওই পথের পথিক হয়ে চলতে পারবো যে পথের ওপরে নবী ও নবীর আহলেবেদ আমাদেরকে দেখতে চান আর আল্লাহ যদি তৌফিক দান না করে তো বিশ্বে বহু মুসলমান আছে কিন্তু তারা আহলে বাইতের দরজা থেকে এখনও অনেক দূরে আছে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আল মোহাম্মদ আত্তইবিন আল আবরাল আল খিয়ার আল্লাহ তুমি দরুদ সালাম ও রহমত ও করামতের বর্ষণ করো মোহাম্মদ ও আলী মোহাম্মদের ওপরে যারা অতি সুন্দর আত্তইবিন আল আবরাল আল খিয়ার যারা অতি সুন্দর অতি নেক এবং সমস্ত নেকির মার্কাজ সেন্টার ওনারাই আল্লাদিন আওজাব তা হকুক আহমা ফারাস্তা তা আত হুমা বেলায়তুম আল্লাহ রবুল আলমিন যাদের অধিকারকে পুরো করা তুমি তোমার বান্ধবদের উপরে ফরজ করছ আর যাদের ইতাত ও মহব্বতকে তুমি ওয়াজিব করছ ফরাস্তা তা আতম যে আহলেবায়তের ইতাত করা ওনাদের কথা মেনে চলা ওনাদের অনুগামী অনুসারী হওয়াকে তুমি ফরজ করেছ ওয়াজিব করেছ ওয়া বেলায় তোমার ওনাদের থেকে ভালোবাসা বা ওনাদের আন্ডারে থেকে চলা ওনাদেরকে নিজের অভিভাবক মনে মনে করে চলা ওনাদের কথা মেনে চলা আল্লাহ তুমি তোমার বান্দাদের জন্যে ফরজ করেছো তো আমাকে সেই আহলে ব্যতের অনুগামে অনুসারে হওয়ার তৌফিক দান করো আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলে মোহাম্মদ বারবার দরুদ শরীফ পড়া বলা পড়তে বলা হচ্ছে এই দোয়ার মধ্যে তাই একে সালাওয়াতে সাবানিয়া বলা হয় আল্লাহ তুমি তোমার সালাওয়াত সালাম ও রহম করামাতের বর্ষণ করো মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে ও আমর কালবি বেতা আতিক ওলা তখলানি বেমা আসে আতিক আল্লাহ তুমি আমার অন্তরকে নিজের আতের মাধ্যমে পুষ্টিতা দান করো আমার অন্তরকে গড়ে তোলার দান করো তোমার এতাতের মাধ্যমে উপাসনার এবাদতের মাধ্যমে ওলা তহসিনে বেমা আসিয়াতিক আর আমি গুণা করে যেন তোমার সামনে লজ্জিত না হই আল্লাহ আমাকে সেই তৌফিক দান করো আমি যেন পাপের মাধ্যমে নিজেকে লজ্জিত না করি না করি ওয়ারদকনি মহাসাতা মান কাত্তার আলহমের রিস্কিক আল্লাহ তুমি যখন আমাকে রিস্ক দান করেছ তো আমাকে তৌফিক দান করো যারা এই রিস্ক থেকে মেহরুম বঞ্চিত আল্লাহ আমি যেন তাদেরকে সাহায্য করতে পারি মানে গরিব অসহায় দরিদ্রদেরকে তোমার দোয়া রুজি থেকে দান করতে পারি বা দিতে পারি বেমা অস্তাইত আলাই মিন ফাদলিক ওয়ানাশাত আলাইয়া মিন আদলিক তুমি যে নিজের রহম করম থেকে আমাকে রুজি দান করেছো আমার রুজিকে বৃদ্ধি করেছো বা আমার নেকিকে দেখে তার পরিবর্তে আল্লাহ তুমি দে ইনসাফের সঙ্গে আমাকে সম্মান দান করেছো আল্লাহ আমাকে তৌফিক দান করো আমি যেন তোমার বান্দাদের সেবা করতে পারি বা তাদের খেদমত করতে পারি অসহায়দেরকে সহায়তা করতে পারি বা সাপোর্ট করতে পারি ওয়াহিয়াই তানি তাহতাদিল্লিক আল্লাহ তুমি তোমার রহমতের সায় আমাকে রেখো ওয়াহা যে রহমতের সাহে আমি জীবনযাপন করতে চাই ওয়াহিয়াইনি আল্লাহ তুমি আল্লাহ আহিয়াইতানি আল্লাহ তুমি আমাকে জীবন দান দিয়েছ তো দিল্লিক নিজের রহমতের সায় দা শাহর নবী একা সৈয়দ রসুলিক এই শাবান মাস তোমার নবীর মাস যে নবী সমস্ত নবীদের সর্দার ছিলেন শাবান আল্লাহ হাফফ তো মিন কবির রহমত রিদমান এই সেই শাবান মাস যে মাসকে তুমি তোমার রহমত ও তোমার রাজি থেকে ভরে রেখেছ অর্থাৎ এই মাসে যে তোমার উপাসনা করবে তওয়া ইস্তেকফার করবে তুমি তাকে নিজের মার্জনা নজরে দেখবে বলেছ বা তুমি তার উপর নিজের রহমতের বর্ষণ করব করবে বলেছ আল্লাহ তোমার নবী এই খবর দিয়েছেন সুতরাং এই পবিত্র সাবান মেশে রোজা সাবান মাসে রোজা রেখে আল্লাহ তোমার উপাসনা করে তওবা ইস্তেকফারের মাধ্যমে তোমার ওই রহমতের অধিকার হওয়ার তৌফিক দান করো শাবান আল্লাদি হাফাফত মিন কাবির রাহমত ও রেজমান এই শাবান মাস যে মাসকে তুমি তোমার রহমত তোমার মসজিদ থেকে ভরে রেখেছো ঘিরে রেখেছো আল্লাদি কান রসুল্লাহ সাল্লা আলী আলী ওসাল্লাম ইয়াদা আবু ফি সিয়ামি ও কামালে যে কেয়ামে যে মাসে তোমার প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আলী ওসাল্লাম আল্লাহ সাল্লাহ আলম মোহাম্মদ ও আলী মোহাম্মদ রোজা রেখে বা রাতের বেলা কেয়াম করে দিনের বেলা উনি সারা দিন রোজা রাখতেন সাবান মাসে আর রাতের বেলা আল্লাহর কেয়াম করতেন ফিলাই আলী ও আয়ামে দিনের বেলা দিন ও রাত আল্লাহর উপাসনায় থাকতেন মানে দিনের বেলা রোজা রাখতেন আর রাতের বেলা আল্লাহর উপাসনায় ইবাদত করতেন তাহাজ পড়তেন বহু আল্লাহ কাফি একরামি ও এদামিহি এলা মাহল ইমামে আল্লাহ তোমার হুকুমের সম্মানে বা তোমার দোয়া আজমত ও ফজিলত যে তুমি দান করেছো সেই আজমত ও ফজিলতকে নজরে রেখে উনি এইভাবে এতাত করতেন যাতে আপনার বা আল্লাহর নিকটতম বান্দা হতে পারেন মাফ আইন আল্লাহ ইসলানাবি সুন্নতে ফিহে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো আমি যেন নবীর সুন্নতের ওপরে আমাল করে ওইরূপ এই মাসে রোজা রাখতে পারি বা তোমার এবাদত উপাসনা করতে পারি ওয়া নাইল শেফা আতেলা দেহ আর আমরা যেন নবীর শেফাত পাই কেননা নবী করিম সাল্লাহ ইসলাম বলেছেন এই পবিত্র সাবান মাস আমার মাস আর যে এই মাসে রোজা রেখে আল্লাহর উপাসনা করে আমাকে সহযোগিতা করবে সাপোর্ট করবে আমি তার শেফাত করব তাই এইভাবে এই সলোয়াতে আমরা বলছি আল্লাহ তুমি তোমার নবীর শেফাত আমাদেরকে নসিব করো আল্লাহ আজ আলহলি শফিয়ান ও শফান ও তরিকান এলাইকা মাহিয়ান পরওয়ার দেগার নবীকে আমার শাফি করার দিও মানে উনি যেন আমার শেফাত করেন বা আমাকে তৌফিক দান করো আমি যেন ওনার শেফাত পেতে পারি তোমার নিকটতম হওয়ার জন্যে বা ওই স্থানে পৌঁছানোর জন্য যে স্থান তুমি আমাদের জন্য নির্ধারিত করেছ ওয়াজ আলনি আল্লাহ মোত্তাবিয়ান হাত্তা আলকাকে ওমল কেয়ামাহ আন্নি রাদিয়ান ওয়ান দুনুবি পরবার দেগার আমাকে নিজের নবীর অনুগামী অনুসারী করো ওয়াজ আলনি ওয়াজ আলনি লাহ মোত্তাবিয়ান যেন তোমার নবীর ইতাত করতে পারে হাত্তা আলকাকে ইয়মাল কেয়ামা সেই সময় পর্যন্ত যতক্ষণ কেয়ামতের দিন আপনার সঙ্গে সাক্ষাৎ না হচ্ছে আন্নি রাজিয়ান ওয়ান যে অবস্থায় আমি চাইব যে আপনি আমার থেকে রাজি হন আল্লাহকে বলা হচ্ছে এইভাবে যে আল্লাহ যেন আমাদের থেকে রাজি হয় ওয়ান দুনুবি গাদিয়ার আমার গুণা বা পাপ থেকে যেন উনি নজর আন্দাজ করেন বা নজর সরিয়ে নেন মানে ক্ষমা করে দেন আমাদের ভুল ত্রুটিকে যেন মার্জনা নজরে দেখেন আল্লাহ রব্বুল আলমিন কাদ আউজাব রহমত ও রিজওয়ান ওই অবস্থায় আমি আল্লাহ দরবারে হাজির হতে চাই হাসরের ময়দান হিসাবের দিনে কামতের দিনে যে অবস্থায় আল্লাহ নিজের রহমত ও নিজের রিজওয়ান মানে মরজিককে আমার উপরে ফরজ করে দেবে মানে কখন ফরজ হবে আল্লাহর রহমত ও রিজওয়ান আমাদের উপরে যখন আমরা আল্লাহ রসুলের হুকুম মেনে চলবো ওইভাবে নবী ও নবীর আহলেবায়দকে ফলো করব যেভাবে আল্লাহ রসুলের আদেশ হয়েছে ও আন্দল তানি দারুল দারুল ও আন্দল তানি দারুল কারার মাহাল্লিল আখিয়ার আর আমাকে ওই জায়গায় নামিও যেখানে শান্তিপূর্ণ জায়গা স্থান হবে বাংলা মানে যেখানে শান্তি পাবো দারুল কারার মানে যেখানে সবাই শান্তি পাবে ও মাহাল্লিল আখিয়ার আর যেটা তোমার নেক বান্দাদের স্থান এই দুয়াটা খুব বেশি পড়তে পাঁচ মিনিট লাগবে প্রতিদিন জওয়ালের সময় দুপুরের সময় জোহর নামাজের পরে যদি কেউ এই দোয়াটা পড়ে আর তার দোয়া যদি কবুল হয়ে যায় তা একবার ভেবে দেখুন তার এহকাল ও পরকাল কত উজ্জ্বল হবে আর সে কিভাবে নিজের মনোকামনা আশা পাবে বা ওই স্থানে পৌঁছতে পারবে যে স্থানে আমরা সবাই পৌঁছানোর আশা রাখি বা আশা করছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন এই দুয়া পড়ে বা এর ওপরে আমাল করে যেন ওইভাবে দুনিয়া থেকে যেতে পারি যেভাবে এই দুয়ার মধ্যে উল্লেখ হয়েছে অর্থাৎ আমরা যেন নবী আহলেবায়তের শেফাত পাই আর হাসরের ময়দানে যখন হাজির হব আল্লাহর রহমতের সায়া যেন হাজির হতে পারি আর ওই স্থান যেখানে আমরা শান্তি পাবো বা যেখানে আল্লাহ নেক বান্দারা থাকবে আমরা যেন সেখানে যেতে পারি বা সেখানে পৌঁছতে পারি আমিন রব্বাল আলামিন আসুন আগের প্রশ্ন পড়ি আসসালামু আলাইকুম আমি পশ্চিমবাংলা হুগলি জেলা থেকে বলছি আমার নাম রাবিয়া খাতুন আমি জানতে চাই যে আমার নামের মানে কি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন রাবিয়া খাতুন আপনার নাম আরবি নাম রাবিয়া মানে চতুর্থ রাবিয়া বাসারি বিখ্যাত নারী ছিলেন একজন সুফি উনি নিজের মাতা পিতার চতুর্থ সন্তান বা চতুর্থ মেয়ে ছিলেন ওনার ঘটনা আমি শুনিয়েছি তাই ওনার নাম ছিল রাবেয়া তো রাবেয়া মানে চতুর্থ আবার রাবেয়া মানে সৌন্দর্যও বলা হয়েছে যে দেখতে সুন্দর হয় ব্যবহার যার সুন্দর হয় তাকেও রাবেয়া বলা হয় হরিত সবুজকেও অনেক অনেক সময় রাবেয়া রবিয়া থেকে রবিয়া মানে হরিত রবিয়া থেকে রাবেয়াও বলা হয় তো অনেক অর্থ আছে তবে সাধারণতম রাবেয়া মানে চতুর্থ রাবে আর তার ফিমেল সিগা হবে রাবেয়া মানে চতুর্থ আশা রেখে আপনার নামের আপনি অর্থ বুঝতে পেরেছেন পরের প্রশ্ন কে লিখছেন আসসালামু আলাইকুম একমাদুল নামের মানেরটা একটু বলে দিন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই আপনার নাম ইনকমপ্লিট মানে পরিপূর্ণ নয় এটা পুরো নাম নয় আব্দুল নজমুল শহীদুল আমাদের এখানে এই সমস্ত নাম অনেক হয় কিন্তু এটা ইনকমপ্লিট নাম আব্দুল শুধু আব্দুলের কোনো অর্থ নাই আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা নজমুল হাসান হাসানের তারা শহীদুল ইসলাম ইসলামের শহীদ এইভাবে পুরো নাম বলুন মানে পুরো নামের একটা অর্থ হয় মোজাফ মোজাফ এলাই তো আপনি মোজাফ বলছেন মোজাফ এলাই বলছেন না যারা শিক্ষিত তারা বুঝতে পারছেন তো এটা ইনকমপ্লিট নাম শুধু এমাদুলের কোনো মানে হয় না পুরো নাম বলুন মাসান এমাদ বা এতেমাদ মানে ভরসা তো পুরোর নামটা বলতে হবে তাহলে তার একটা অর্থ বলতে পারবো আপনার নামটা ইনকমপ্লিট ভাই কিছু মনে করবেন না আপনার পুরো নামটা বলুন তাহলে সেইভাবে আমি তার অর্থ বলতে পারবো আগের প্রশ্ন পড়ি আসসালামু আলাইকুম আমার ভাইয়ের নাম রোহিত মোল্লা রোহিত মোল্লা নামটা কি ইসলামিক নাম আমি জানতে চাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপনি যে কেউ লিখেছেন আমার প্রিয় ভাইকে বোন আপনি বলতে চাচ্ছেন আপনার ভাইয়ের নাম রোহিত মোল্লা রোহিত কোনো ইসলামিক নাম নয় এটা হিন্দি ভাষার হিন্দু নাম রোহিত রাহাত হুসাইন কি রাহাত মোল্লা যদি হতো রাহাত মানে শান্তি ভালো সুন্দর নাম রাহাত ইসলামিক নাম কিন্তু রোহিত ইসলামিক নাম নয় আশা রাখি প্রশ্নের উত্তর পেয়েছেন আগে প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাবারাকাত মৌলানা সাহেব আমি একটি প্রশ্ন করতে চাই প্রশ্নটা হলো আমার নানি ছোট ছোটতে নামাজ অন্যের মুখে শিখে শিখেছে বেশি সুরা জানতে জানেন না একটু একটু ভুলে একটু একটু ভুল হয় কিন্তু ভুলটা ঠিক করে করলে মনে থাকে না এর জন্য কি কোনো উপায় আছে বলবেন খোদা হাফিজ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ছোট ভাই কি বোন আপনি আপনার নানির সম্পর্কে জানতে চেয়েছেন যে উনি ছোটোবেলায় মনে করুন তখন নামাজ শিখেছিলেন সুরাজ শিখেছিলেন দোয়া শিখেছিলেন জিক্র শিখেছিলেন হয়তো তার মধ্যে ভুল আছে তাই এখন উনি ওটা ভালোভাবে শিখতে চাচ্ছেন কিন্তু মনে রাখতে পারছেন না তো তার জন্য উপায় বলে দিন তো আপনার নানিকে আগে সুরায় তাহার আয়াত নম্বর পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই চারটে আয়াত মুখস্থ করান قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من লিসানি এটা যদি বারবার পড়েন কমসে কম চল্লিশ বার পড়তে বলা হয়েছে যদি পড়েন তো তার স্মরণশক্তি এত বৃদ্ধি হয়ে যাবে আশা রাখি আপনার নানি হয়তো বয়স্ক হয়ে গেছেন তার কারণে এমন হচ্ছে তবু আল্লাহর কালামের প্রভাব পড়তে পারে আল্লাহ রহমত থেকে নিরাশ হতে নেই লাতাকমতমের রহমতুল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না অনেকেই বৃদ্ধ বয়সে অনেক কিছু উপলব্ধি করেছেন শেখ সাদি আলাহ রহমা কিছু লেখাপড়া জানতেন না উনি নিরাশ হয়ে একদিন গাছের তলায় বসে দুঃখিত হয়ে ভাবছিলেন বা কাঁদছিলেন যে আল্লাহ আমার চল্লিশ বছর বয়স হয়ে গেছে এখন আমি কিছু শিক্ষা লাভ করতে পারিনি আর এখন কি শিক্ষা লাভ করতে পারবো উনি কি দেখছেন উনি যে গাছের তলায় বসে আছেন সেই পাথরের ওপর যে পাথরটার ওপরে বসে আছেন ওপরে গাছ থেকে নেহর পড়ে অনেক সময় পানির ফোঁটা পড়ে তো এক এক ফোঁটা পানি পড়ছে আর ওই পাত পাথরের নিচে যে পাথরে যেখানে পড়ছে ওখানে আস্তে আস্তে সিদ্ধ রয়ে গেছে পানি সবচেয়ে তরল বা সাধারণ জিনিস চিন্তা করুন পানির ফোটা এক এক ফোটা পাথরে পড়ছে আর পাথরে ছিদ্র হয়ে গেছে তখন ওই জিনিসটা উনি দেখে বললেন নিজেকে বললেন যে পানির এক এক ফোঁটা যদি পাথর পাথরে ছিদ্র তৈরি করতে পারে তো আমিও যদি অল্প অল্প শিখি তো অবশ্যই আমার অন্তরে স্থান পাবে বা আমি জ্ঞানী হতে পারবো তারপরে উনি লেখাপড়া শুরু করেছিলেন আর শেখ সাদি আজ বিশ্বে শিক্ষিতদের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি ওনার কথা ওনার লেখা ঘটনা আদর্শ বা উদাহরণ অন্যদের জন্য তো আশা রাখি আপনার নানিমাও যদি উনি চান তো চেষ্টা করলে অবশ্যই পাবেন ইন তানসুরল্লাহ হুকুম আল্লাহর হুকুম মেনে আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমার সাহায্য করবে তো উনি যদি সঠিকভাবে আল্লাহর উপাসনা করতে চান তো আল্লাহর কাছে তৌফিক কামনা করতে বলেন আল্লাহ তুমি যদি তৌফিক দান করো তাহলে আমি শিখতে পারবো সুন্দরভাবে পড়তে পারবো তোমার উপাসনা বা এবাদত করতে পারবো আর যদি তুমি তৌফিক না দাও আমি কি করে করব। ইনশাল্লাহ এইভাবে যদি হয় আল্লাহর কাছে উনি প্রার্থনা করেন অবশ্যই ওনার মনোকামনা আশা পুরো হবে তাছাড়া প্রতি নামাজের দোয়ায় কুনুতে যদি পড়তে পারেন তাহলে খুব ভালো আর নইলে নামাজের শেষে ওই দোয়া পড়তে বলুন যে দোয়া নবী তালিম দিয়েছিলেন নিজের সাহাবিদেরকে বিসমিল্লাহ রহমান রহিম রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়কিনা ওয়ালহিকনি বিসালহীন আল্লাহ তুমি আমার জ্ঞানে বৃদ্ধি করো আমার বুদ্ধিতে বৃদ্ধি করো আমার বিশ্বাস বা কনফিডেন্সকে বৃদ্ধি করো আর আমাকে ভালো মানুষের মধ্যে গণনা করো বা ভালো হওয়ার তৌফিক দান করো ইনশাল্লাহ এই দোয়া যদি কবুল হয় আশা রাখি ওনার সমস্যার সমাধান হয়ে যাবে তবে আস্তে আস্তে চেষ্টা করতে হবে একসঙ্গে বেশি না মনে রাখা যায় অল্প অল্প করে ওনাকে শিখতে বলুন অল্প অল্প করে আর যেই ভুলে যাবে সঙ্গে সঙ্গে দরুদ পড়তে বলুন আর সুরায় কাহফের আয়াত নম্বর তেষট্টি ওমা আনসানি ইল্লা শয়তান আমি ভুলি না কিন্তু শয়তান ভুলিয়ে দেয় তো শয়তানের উপরে লানাত করে এই আয়াতটা পড়ুক আর প্লাস দরুদ পড়ুক দৌরদ পড়লে সঙ্গে সঙ্গে ভোলা জিনিস মনে এসে যায় যত দৌরদ পড়বেন তত স্মরণশক্তি বৃদ্ধি পাবে আশা রাখি আমার প্রিয় ভাইকে বোন আপনার নানিকে আপনি এই উপায় বলে দেবেন আশা রাখি উনি শুনে বা এর ওপরে আমাল করে খুশি হবেন আগের প্রশ্ন পড়ি আসসালামু আলাইকুম স্যার আমি আপনার শো দেখি আমি বল বলতে মা দেখে তো আমি কিছুটা লক্ষ্য করেছি আপনার বক্তব্য আমার ভালো লাগলো আপনি সবার কোশ্চেনের খুব সুন্দরভাবে আনসার দিচ্ছেন প্রবলেমের সলভ ও করে করছেন কিন্তু আমার কোশ্চেন ওনাদের মতো না একটু আলাদা জানি না আপনি আমার হেল্প করতে পারবেন না কি কিন্তু আমার মন বলে নিশ্চয়ই পারবেন অনেকটা আশা নিয়ে আছি আপনার কাছে প্লিজ ফিরিয়ে ফিরিয়ে দেবেন না আপনার হেল্প আমার খুব দরকার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন এর আগে আপনি বিস্তারিত একটা মেসেজ লিখেছিলেন আমি মেসেজটা পড়েছি কিন্তু আপনার নাম বা ওই মেসেজ আমি টিভিতে সকলের সামনে পড়তে পারছি না আমি খুব দুঃখিত আর আপনি যে বিষয়ে ওই মেসেজের মাধ্যমে আমার কাছে সাহায্য চেয়েছেন তার জন্য আমি দুঃখিত কোরআন আমাকে বলছে তাওয়ান আলাল বীর ওয়া তাকওয়া ওয়ালা তাওয়ান আলাল ইসমে ওয়াল উদওয়ান আল্লাহর ভয় করে চলার জন্যে নেক কাজে এক অপরের সহযোগিতা করো অন্যায় ভুল বা কোনো পাপের কাজে জুলুম অত্যাচারে কেউ কারো সাহায্য করো না তো আপনি যেটা করতে চাচ্ছেন এটা ইসলামিক হিসেবে একটা পাপ বা অন্যায় আপনারা জানেন শরিয়াতে ইসলামে বিয়ের আগে পরপুরুষের সঙ্গে কোনো প্রকারের সম্পর্ক রাখা যে সম্পর্ক তাকে পাপে লিপ্ত করে দেবে এটা গুনাহে কবিরা মহাপাপ তাই আমার প্রিয় বোন আমি বলতে চাই আপনি যদি ওই ছেলেকে ভালোবাসেন বা পছন্দ করেন তো আপনার পরিবারের মাধ্যমে বান্ধবীদের মাধ্যমে কি পরিচিত ব্যক্তিদের মাধ্যমে আপনি তাকে পায়গাম দিতে পারেন মেসেজ দিতে পারেন জড়ি আল্লাহর আওরসে তৈরি হয় আর দুনিয়ায় তাদের মিলন হয় তো আপনার নসিবে যদি ওই ছেলে থাকে আল্লাহ কোনো না কোনো রাস্তা করে দেবে আর যদি তার সঙ্গে আল্লাহর আওরসে আপনার জড়ি না তৈরি হয়ে থাকে আপনি হাজার চেষ্টা করলেও সেটা হবে না তবে উপায় হিসেবে শুধু এতটুকু বলতে চাই শরীয়ত অনুযায়ী যদি আপনি পায়গাম দেন আপনার পিতামাতার মাধ্যমে হোক কি কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে হোক তো পায়গাম দেওয়ার আগে সুরায় কাহেফের আয়াত নম্বর ষোলো পড়বেন একটা উপায় স্বরূপ বললাম ওই আয়াতটি কমসে কম চল্লিশ বার আর যদি সম্ভব হয় তো একষট্টি ছেষট্টি বার মানে আল্লাহর নামের যে সংখ্যা ছেষট্টি বার পড়ে তারপরে পয়গামটা পাঠান আশা রাখি আপনি নিরাশ হবেন না বা আপনার ওই পয়গাম রাধ হবে না তবে আপনি যদি নিজে ওইভাবে তার সঙ্গে সম্পর্ক থাকেন তো এটা কিন্তু ইসলামে বৈধ নয় আমার প্রিয় বোন আমি আপনার সম্মানকে রক্ষা করে খুব ভদ্রভাবে আপনার বা আপনার মতো অন্যদের যারা ওইভাবে ভালোবাসার প্রেম জালে ফেসে পাপ করছে তাদেরকে সতর্ক করার জন্য বলে দিলাম কোরআন পরিষ্কার আমাকে বলছে তাওয়ান আল বীর তাকওয়া আল্লাহর ভয় করে চলার জন্যে পাপের থেকে দূরে থাকার জন্যে বা নেকি কাজে এক অপরের সহযোগিতা করো ওলা তো আল ইসমা ওয়াল উদ্ওয়ান কোনো গুণা বা পাপে যেন কারোর সহযোগিতা করো না তো আমি এর আগে আর কিছু করতে পারবো না এর আগে যেন কিছু জিজ্ঞাসা করবেন না আপনার আগে অনেকেই এ ধরনের মেসেজ করেছেন আমরা একদম ইগনোর করেছি শুধু আজ শিক্ষা দেওয়ার জন্যে আপনার প্রশ্নটা পড়লাম বা উল্লেখ করলাম আশা রেখে আপনি বুঝতে পেরেছেন পরের প্রশ্ন দেখি আসসালামু আলাইকুম আমি মালদা থেকে বলছি আমি আসর বেতর তিন রেখাত শুনছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাইকে বোন আপনি কি শুনছেন আপনি পুরো এখানে ক্লিয়ার করেন শুধু এতটুকু লিখেছেন আমি শুনছি আসরের বেতর তিন রেখাত ভাই আসরের তিন রেখাত কোনো বেতর নেই বেতর নামাজ এক রেখাত যেটা তাহাজুদ নামাজের শেষ রেখাত বলা হয়েছে আর তাছাড়া এশা নামাজের পরে যে আমরা এক রেখাত নফল নামাজ পড়ি ওটা বসে পড়লে দু রেখাত পড়তে হবে আর কেউ যদি দাঁড়িয়ে পড়ে তো এক রেখাত পড়বে বসে দু রেখাত প্লাস দাঁড়িয়ে এক রেখাত অনেক অনেক সময় এই ভুল বুঝে আজ পুরো উম্মাতে মুসলিমা তিন রেখাত বেতন নামাজ পড়ছে মানে বসেও দু রেখাত পড়ছে আবার দাঁড়িয়ে এক রেখাত পড়ছে নবী বললেন বা করেছেন সল্লু কামার আয় তুমুনি উসাল্লি ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো দুঃখের বিষয়ে উম্মাদ দেখেও শিক্ষা লাভ করেনি নবী যখন ওই নামাজটা বসে পড়তেন দু রেখাত পড়তেন আর যখন দাঁড়িয়ে পড়তেন এক রেখাত পড়তেন তাই ওকে ভেতর বলা হয় ভেতর মানে এক সিঙ্গল অদ্বিতীয় এই বুদ্ধি এই বুঝ এই জ্ঞান কবে উম্মত উপলব্ধি করবে আল্লাহই জানে আল্লাহ তাদের হেদায়ত করুক যারা দিনকে রাত বলে আর রাতকে দিন বলে তাদেরকে বোঝানোর শক্তি নেই আমার এত পরিষ্কার করে যখন বলছি বারবার বলছি আপনারা জ্ঞানী মানুষ একবার আরবি ডিকশনারি তুলে দেখুন বই তুলে দেখুন কোরআন হাদিস তুলে দেখুন বেতের শব্দর অর্থ কী সুরে ফজর ইয়ে দেখুন ওয়াল ফজর ওয়াল আলিন আশার ওখানে কি জিকির হয়েছে ওয়া শাফে ওয়াল ওয়েতর দু রেখাত নামাজে শেফা এক রেখাত নামাজে ভেতর ভেতর মানে এক সিঙ্গল অদ্বিতীয় তারপরে যদি কেউ এককে দুই কি এককে তিন বলে আমার কিচ্ছু করার নেই এদের ভুল ভাঙার শক্তি আমার নেই কেননা জেনে শুনে মানে যে ঘুমানো মানুষ হয় ঘুমানো মানুষকে জাগানো যায় কিন্তু যে ঘুমানোর অ্যাক্টিং করে মানে সে ঘুমিয়ে নেই কিন্তু ঘুমানোর অ্যাক্টিং করছে জেগে আছে জোর করে চোখ বন্ধ করে আছে তো এদেরকে জাগানো সম্ভব নয় তো এখন উম্মাতে মুসলিমার বর্তমান পরিস্থিতি এটাই এরা জোর করে চোখ বন্ধ করে আছে হক দেখতে যাচ্ছে না তো আমি হাজার চেষ্টা করলেও হয়তো তাদেরকে হক দেখাতে পারবো না কেন এরা ঘুমিয়ে নেই এরা জেনে শুনে চোখ বন্ধ করে আছে আশা রাখি আপনি বুঝতে পেরেছেন এবারে আগে একটা একটা দুটো প্রশ্ন আছে শেষ প্রশ্ন দেখতে চাই আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি নর্থ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আমার নাম রমজান আমার আম্মু আর আব্বু প্রতিদিন ঝগড়া করে তাদের মধ্যে আমি কোনো মিল দেখতে পাই না আপনি যদি কোরআন থেকে কিছু উপায় বলে দেন তো খুব ভালো হয় যাহাতে তাদের মধ্যে আর ঝগড়া না হয় আমি আর আব্বু আম্মুর ঝগড়া দেখতে পারছি না তাই বাধ্য হয়ে আপনাকে বললাম কিছু মনে করবেন না আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফিজ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই রমজান তোমার বেদনা বা দুঃখ কষ্টের জন্যে আমি খুব দুঃখিত তবে তোমার মাতা পিতা বা ওই ধরনের মাতা পিতারা যারা অনেক আছেন এই দুনিয়ায় যাদের ঝগড়ার একটা ভুল প্রভাব তাদের বাচ্চাদের উপরে পড়ছে তারা নিজের বাচ্চাদের সামনে ঝগড়া করছে সবসময় অশান্তি করছে কিন্তু একবার ভাবছে না যে এর প্রভাব কি পড়বে আমাদের বাচ্চাদের ওপরে আমাদের বাচ্চারা যে সবসময় আমাদেরকে ঝগড়া করতে দেখে তো তারা কিভাবে সুন্দর হয়ে গড়ে উঠবে তো এই ভুলের মধ্যে যারা এখনও জীবনযাপন করছে আর নিজের বাল বাচ্চাদের সামনে তারা সবসময় অশান্তি সৃষ্টি করে রেখে আছে ঝগড়া করছে আমি তাদের কাছে অনুরোধ করছি যদি আপনারা চান নিজের বাচ্চা বাল বাচ্চাদেরকে সুন্দর তারবিয়া দিতে সুন্দর শিক্ষা দিতে তো তাদের সামনে ওইভাবে শুভ জীবনযাপন করুন যেভাবে এক মুসলিম পরিবারকে এক শান্তিপূর্ণ পরিবারকে জ্ঞানী শিক্ষিত পরিবারকে জীবনযাপন করতে হয় আপনারা নিজের ব্যবহারের মধ্যে শিক্ষা দিন কোনো আনলি নাজ বেগাইরে কুম নবী বা নবীর আহলেবাত এভাবে বলেছেন অন্যদেরকে আমন্ত্রণ জানান সৎপথের দিকে নিজের ভাষায় না নিজের ব্যবহারের মাধ্যমে তো আপনারা যদি ভালো ব্যবহার না করেন এক অপরের সঙ্গে মাতা পিতা যদি তাঁরা এক অপরকে ভালো না বাসেন তাঁরা এক অপরের যত্ন আহ্বান না করেন তাঁরা এক অপরের খুশির খেয়াল না রাখেন তো বাচ্চারা কার কাছে যেয়ে শিখবে বাইরে পাড়া পড়শিদের কাছে যেয়ে শিখবে সে আজ কত দুঃখিত হয়ে আজ প্রশ্ন করতে বাধ্য হয়েছে টিভিতে যে আমার মাতা পিতা এমন করছে আমি আর দেখতে পাচ্ছি না বলে আপনার কাছে জিজ্ঞাসা করলাম আমার প্রিয় ভাই রমজান আশা রাখি তোমার মাতা পিতাকে এই এপিসোড দেখেও তারা যদি একবার লজ্জিত হয় বা লজ্জাবোধ করে তো আশা রাখি আর নিজেদের মধ্যে ওইভাবে ঝগড়া করে নিজের সংসারে অশান্তি সৃষ্টি করবেন না রমজানের মাতা পিতার মতো যে সমস্ত মাতা পিতারা সবসময় আপোষে ঝগড়া করছেন অশান্তি করে আছেন তাদের বাচ্চাদের উপরে একটা ভুল প্রভাব পড়ছে তাদের কাছে অনুরোধ করছি কমসে কম নিজের বাল বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্যে নিজেদেরকে আদবে রাখুন ইসলামিক একটা পরিবেশ গড়ে তোলার চেষ্টা চেষ্টা করুন নিজের বাড়িতে যদি আপনি নিজের বাড়িকে ইসলামিক পরিবেশে না গড়ে তুলতে পারেন তো অন্যদের কাছে কিভাবে আশা করছেন নিজের ঘরের শিক্ষার আসর তৈরি করুন ঘরকে শিক্ষার আসর করুন মায়ের কোল বাচ্চার প্রথম স্কুল ওখান থেকেই শিক্ষা বা তারবিয়ত শুরু হয় তাই মাকে বেশি শিক্ষিত হতে হবে বা মাকে সিভিলাইজড হতে হবে সে যদি বা আদব বা শিক্ষিত না হয় সে কী শিক্ষা দেবে বাপ ওইরূপ মনে রাখবেন আমাদের বাচ্চারা আমাদেরকে দেখে শিখবে যদি আমরা নিজের বাচ্চাদের সামনে নিজের স্ত্রীর সঙ্গে বা নিজের মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করি তোরা মনে করবে যে এইরকম হয়তো আমাকেও বড় হয়ে নিজের স্ত্রীর সঙ্গে ব্যবহার করতে হবে কি নিজের মাতা পিতার আমার মাতা পিতাকে যদি আমরা খোদা না করুক গালাগালি করি দুর বিদ্রুপ কথা স্মরণ করি কাল আমাদের বাচ্চারা কিন্তু ওই ভাষায় আমাদেরকেও স্মরণ করবে কেননা ছোটোবেলা থেকে তারা সেটাই শুনছে সেটাই দেখছে সেটাই শিখছে তো আমাদের এই ঋণ আমাদের উপরেই শোধ হবে মনে রাখবেন আমরা যে শিক্ষা দেবো এটা মনে রাখবেন ঋণ বড় হয়ে বাচ্চারা ওই ঋণ শোধ করবে ভালো শিক্ষা দিলে ভালোভাবে শোধ করবে আর খারাপ শিক্ষা দিলে খারাপভাবে শোধ করবে এটা যেন কেউ বলে না তাই আমার প্রিয় ছোটো ভাইয়ের রমজান আলী তুমি তোমার মাতা পিতাকে বলো আর তাছাড়া সুরায় রুমের আয়াত নম্বর একুশ কোনো মিষ্টির ওপরে পড়ে যদি পড়তে পারো তো নিরানব্বই বার পড়ে তোমার মাতা পিতাকে খাইয়ে দাও ওই আয়াতে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে মিলন বা মহব্বত রেখেছে সেটা জিকের করেছে তা আশা রাখি তোমার মাতা পিতার মধ্যে একটা মেল মহব্বত সৃষ্টি হবে এর উপরে যদি আমাল করেন তা খুব ভালো হবে তাছাড়া সুরায় হেজের আয়াত নম্বর সাতচল্লিশ মনে থাকবে সুরাই হেজির আয়াত নম্বর সাতচল্লিশ পড়ে তোমার মাতা পিতা যখন ঘুমিয়ে থাকবে রাতের বেলা তুমি তাদের উপরে ফুদিয়ে দেবে এর একটা বড় প্রভাব পড়ে কোনো বংশে খানদানে পরিবারে যখন অশান্তি হয় তো বলা হয়েছে এই আয়াত পড়ে ফু দিতে ওই হাওয়ায় ওই বাতাবরণ ওই ঘরের পরিবেশে যেখানে তার প্রভাব ছড়াবে সেখানে একটা শান্তি ফিরে আসবে তাই আশা রাখি আল্লাহ যদি তৌফিক দান করে তো তোমার মাতা পিতার জীবনেও শান্তি ফিরে আসবে আর আশা রাখি এই কথাগুলো শোনার পরে আর ওনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না পরিবারে অশান্তির সৃষ্টি করবেন না আমার প্রিয় ভাই আশা রাখি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ এবারে একটা শেষ প্রশ্ন বলতে চাই বা পড়তে চাই আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমার নাম সিমরান আমি আমার নামের মানে জানতে চাই আর আমার বোনের নাম হচ্ছে জেনিফা আমাদের দুজনের নামের মানে বলে দিন প্লিজ আমি জিয়ারাতে আশুরায় পড়ার সময়ে আমার নাম দেখেছি তাই প্লিজ নামের মানেটা বলুন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন সিমরান আপনি আপনার নামের মানে জানতে চেয়েছেন বা আপনার বোন জেনিফার নামের মানে জানতে চেয়েছেন আর আপনি বলছেন ওই সিমরান আপনি নাকি জিয়ারতে আশুরায় পড়েছেন ওখানে জিয়ারতে আশুরায় সিমরান বলা হয়েছে সিমরান না আপনি ভুল পড়েছেন কি ভুল শুনছেন ওটা সিমরান সিমের মানে কারবালায় যে এমাম হোসেন আলাহ ইসলামের গলা কেটেছিল তলোয়ার দিয়ে সেই জালিমের নাম হচ্ছে সিমির তাই ওখানে ওই তানবিনের সঙ্গে মানে আলিফ তার উপরে দুই জবর ওটা মনসুব আছে বলে সিমরান পড়া হয় আল্লাহ মালান সিমরান আল্লাহ তুমি লানাত করো সিমের ওপরে তো সিমরান ওটা গ্রামাটিক্যাল ওই অবস্থায় বলে ওকে সিমরান পড়ায় তো সিমের মানে ওই কাতিল বা হত্যাকারী যে এমাম হুসেন ইসলামের মাথা কেটেছিল তো সিমের অন্য জিনিস আর সিমরান অন্য জিনিস সিম সিমরান এটা একটা পাঞ্জাবি শব্দ তো সিমরানের মানে গড গিফটেড মানে আল্লাহর তরফ থেকে দেওয়া একটা উপহার ভালো নাম কোনো অসুবিধা নেই সিমরান তবে এটা ইসলামিক নাম নয় এটা হিন্দি নাম বি পাঞ্জাবি ভাষার নাম আর আপনার বোনের নাম হচ্ছে জেনিফা জেনিফা নাম ভালো কোনো অসুবিধা নেই এটা আরবি নাম মানে জেনিফা মানে মর্যাদাধারী যার ভ্যালুয়েবল যাকে বলা হয় বা যাকে সম্মান দেওয়া হয় যে উচ্চ স্থান রাখে অনেক এর ধরনের মানে বলা হয়েছে জেনিফা নামের যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তো আজকাল খুব সহজ হয়ে গিয়েছে গুগল সার্চে যে আপনি ওখানে জেনিফা মিনিং অফ জেনিফা লিখুন ওখানে অনেক সূত্রর মাধ্যমে জেনিফার কত কত অর্থ বা কি কি জায়গায় ব্যবহার হয় ওখানে বলা হয়েছে আশা রাখি আমার প্রিয় বোন আপনি আপনার বা আপনার বোনের নামের অর্থ বুঝতে পেরেছেন তবে যে ভুলটা ছিল সিমরান আর সিমরানের মধ্যে আশা রাখি ভুল ভেঙে গেছে এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করতে চাচ্ছি যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে তো স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে দয়া করে ওই নম্বরে নিজের প্রশ্ন আপনারা লিখে পাঠাতে পারেন বা নিজের মোবাইলে নিজের প্রশ্ন রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিতে পারেন আমরা আপ্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে তার সঙ্গে সঙ্গে অনুরোধ করছি যদি কেউ আমার অনুষ্ঠান নিজের মোবাইলে দেখতে চান টিভিতে দেখার সুযোগ না পান তো আপনারা নিজের মোবাইলে ইউটিউবে যেয়ে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন আমার অনুষ্ঠান যখন শুরু হবে আপনাকে একটা মেসেজ এসে যাবে মোবাইলে ওখানে যদি আপনি বেল বটন টিপে থাকেন তো চ্যানেল উইনকে সাবস্ক্রাইব করুন প্লাস বেল বটন টিপে রাখুন যাতে অনুষ্ঠান শুরু হলে আপনাকে ইনফরমেশন দেওয়া হয় আর যদি খোদা না করুক আপনি ওই সময় যে সময় অনুষ্ঠান লাইভ টেলিকাস্ট করা হয় টিভিতে দেখানো যদি না দেখার সুযোগ পান আপনার আমার সমস্ত এপিসোড ওখানে আপলোড করে দেওয়া হচ্ছে আপনি নিজের ইচ্ছা মতো যখন চা পাবেন সুযোগ তখন দেখতে পারবেন বা নিজের প্রশ্নের উত্তর শুনতে পারবেন আশা রাখি চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত